বন্ধুরা শুনতে শুনতে শেষ হয়ে গেল দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার প্রথম অডিও অ্যালবাম দুর্নিবার অ্যালবামটির কথাও সুর দিয়েছেন খায়রুল বাসার দেলওয়ার শেখ আবদুল্লাহ আল মনসুর কণ্ঠ দিয়েছেন হাফিজ তাহিরুজ্জামান শেখ আবদুল্লাহ আল মনসুর খায়রুল বাসার দেলওয়ার আবুল কাউসার সিদ্দিকী সুফিয়ান বিন এনাম সাইফুল ইসলাম সিয়াম এবং জুবাই রাহমান অ্যালবামটিতে সার্বিক সহযোগিতা করেছেন শেখ মোহাম্মদ বিলাল আহমদ ও মাজেদ আহমদ প্রযোজনা ও পরিবেশনায় দুর্নিবার সাংস্কৃতিক কাফেলা আর উপস্থাপনায় ছিলাম আমি ইয়াসিন হায়দার বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি কথা হবে আগামী অ্যালবামে বিপ্লবী চেতনা নিয়ে মোরা যাবই যাব এগিয়ে অপসংস্কৃতি রুচু দেয়াল ভেঙে করব চুরমার জেগে আছে দুর্নিবার দুর্নিবার জেগে আছে